মশহুর সম্পর্কে যেগুলো প্রসিদ্ধ কিতাব মানে মশহুর হাদিস কোন কোন কিতাবে পাবেন আশহারুল মুসান্নাফাতে ফিহি এখান থেকে আছে না না তার আগে কিছুটা হয়নি হুকমল মশহুর হ্যাঁ ছয় নম্বর হুকমল মশহুর হাদিসের হুকুম কি মানে ওর বিধান কি মশহুর হাদিস গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে হুকুম যেমন বলছে হুকম তারিক সালাম বেনামাজির হুকুম কি মানে বেনামাজি মুসলিম না মুসলিম নয় ওর শাস্তি কি দুনিয়ার শাস্তি কি আখের শাস্তি কি এটা হচ্ছে হুকুম বিধান তো মশহুরের বিধান কি হাদিস যদি মশহুর হয় আল মশহুরুল ইস্তলাহি ওগাইরুল ইস্তলাহি মশহুর দুই রকম জানা গেল তাহলে মহাদ্দেসিনদের পরিভাষায় মশহুর যার সংজ্ঞা করা হয়েছে যে প্রত্যেকটি স্তরে কমের পক্ষে হ্যাঁ তিনজন করে বর্ণনাকারী থাকবে এটা হচ্ছে মশহুর ইস্তলাহি মানে মহাদ্দেসিনদের পরিভাষা মশহুর আয়াত হচ্ছে গায়রুল ইসলাহি মানে মহাদেসিনের পরিভাষা মশুর নয় তবে বিশেষ বিশেষ বিশেষ বিশেষ ধরনের লোকদের কাছে প্রসিদ্ধ বলা যেতে পারে বিশেষ বিশেষ ধরনের লোক যেমন হয়তো জনসাধারণ কাছে অথবা ফোকাহাদের কাছে অথবা ওসুলিদের কাছে অথবা যারা গ্রামার বিদ তাদের কাছে মশহুর এই ধরনের আর কি বলেছে এটাকে বলছে আল মাসুর ইস্তেলাহি গাইরুল ইস্তেলাহি লাউসাফ বেকাউনি সাহি আন আও গাইর সাহি ইবতিদা আন মাসুর ইস্তেলাহি হোক গাইর ইস্তেলাহি হোক বলা যাবে না লাউসাফ মানে বর্ণনা করা যাবে না বেকাউনি সাহি হান আও গাইর সাহি যে সহি না গাইর সহি শুরুতে বলা যাবে না প্রথমেই মশহুর শুনলে যে বলে দিবেন যে এটা সহি বা সহি নয় বলা যাবে না লাকিন বাদ আল বাহাসিয়াতা বাইয়ান্ন তাহলে তদন্ত করার পরে প্রকাশ পাবে আন্না মিনহুস মিনহুস সাহি তার মধ্যে কিছু সাহি রয়েছে কিছু অমিনুল হাসান কিছু হাসান রয়েছে তাহলে মাসুর প্রত্যেক স্তরে তিন তিনজন বর্ণনাকারী কিন্তু তাদের স্মৃতি শক্তি দুর্বল নাই হালকা মনে করেন হালকা একটু লাইট তাহলে ওটা হাসান হাসান এটাকে বলা হয়েছে তিন তিনজন করে রয়েছে প্রত্যেক স্তরে আর প্রত্যেকেই কিন্তু একেবারে নির্ভরযোগ্য তাদের স্মৃতি শক্তি বেশ মজবুত কোন রকমের তাদের ইমানি দুর্বলতা নাই তার হাদিস সহি তাহলে মাসুর হাদিস সহিও হইতে পারে আর হাসানো হতে পারে অমেহনদাইফ আবার জয়ীফ হইতে পারে মশুর খুব প্রসিদ্ধ হাদিস কিন্তু সূত্র সহি নয় তিনজনই যদি দুর্বল হয় তিনজন তিনজনকে বর্ণনা করেছে দুর্বল অমেন হল মৌজু জালও হইতে পারে জাল হাদিস আমাদের দেশে মশুর যেমন প্রথম নবীর নূর তৈরি হলো কি জাল হাদিস লাউলা না হলে সারা পৃথিবী না সৃষ্টি না জাল মিথ্যা কথা মশুর খুব মধ্যে খুব মশুর শতকরা নব্বই পঁচানব্বই জন এই সব জাল হাদিস জানে এগুলো হাদিস না হাদিস নয় জাল কথা অমিনুল মৌজু হ্যাঁ এবং তাতে কিছু মজু জালও আছে লাকিন ইন সাহাল মশহুরুল লাহু মিজাতুন আজিজ ওয়াল তবে মহাদ্দিসেনদের ভাষায় যে মশুর মশুর ইস্তলাহী পারিভাষিক অর্থে যে মশুর সেই হাদিস যদি সহি হয় তাহলে সেই হাদিস বৈশিষ্ট্য হাসিল হবে তাকে ফাতা কোন মিজা মিজামের মানে বৈশিষ্ট্য তাকে বৈশিষ্ট্য হাসিল হবে যা তাকে প্রাধান্য দেবে তোরাজ্যেহু প্রাধান্য দেবে আজিজ হাদিসের ওপর আর গরিব হাদিসের ওপর কি মানে আজিজ বয়ান আসবে আজিজ হাদিস বলা হয় প্রত্যেক স্তরে দুইজন করে বর্ণনাকারী গরিব কোন স্তরে গিয়ে একজন বর্ণনাকারী আর মশহুর হচ্ছে প্রত্যেক স্তরে তিনজন করে বর্ণনা তাহলে তিনজন করে বর্ণনা করেছে আর সবাই যদি বিশ্বস্ত হয় সে তা হয় তাহলে তিনজন করে বর্ণনা করেছে আর সবাই নির্ভরযোগ্য আর এরা দুইজন করে তাহলে কোনটা হাদিস বেশি শক্তিশালী মশুর হলোটি বেশি শক্তিশালী ওটি কথা বলছে যে পারিভাষিক অর্থে যে মশুর সেটা যদি সনদের দিক দিয়ে সহি হয় তাহলে তার বৈশিষ্ট্য হাসিল হবে যে বৈশিষ্ট্যের মাধ্যমে প্রাধান্য পাবে আজিজ হাদিসের ওপর এবং গরিব হাদিসের ওপর সাত নম্বর আশহারুল মোসান্নাফাত ফিহে মশহুর হাদিস সম্পর্কে প্রসিদ্ধ লিখনী মানে কোন কিতাবে মশুর হাদিসগুলি পাবেন কিছু কিতাব এরকম আছে তিনটি কিতাব এখানে উল্লেখ করেছেন বলছে আল মুরাদ বিল মোসান্নাফাত ফিল আহাদিস আল মাশহুরা হিয়াল আহাদিস আল মাশহুরা আলাল আলসিনা ওয়া লাইসাত আল মাশহুরা ইসতিলাহান আমার উদ্দেশ্য মশহুর হাদিস মানে মানুষের জবানে যেগুলি মশহুর সেগুলি জালো হইতে পারে জৈব হইতে পারে প্রত্যেক স্তরে তিন তিনটি করে ওই রকম না মানে মহাদিসের ভাষায় যে পারিভাষিক অর্থে মশুর মশুর হাদিস পাওয়ার জন্য বিশেষ কিতাব এইরকম তেমন খুব কম আছে নেই ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু মানুষের জবানে যেসব হাদিস খুব মশুর খুব মশুর জনসমাজে মশুর আলেম সমাজে মশুর ফকিদের মধ্যে মশুর এই যে মশুর হাদিসগুলো রয়েছে এগুলিকে জমা করেছেন কিছু লেখকরা সংকলন করেছেন তাদের কিতাবগুলিতে সেই সব কিতাবগুলির নাম উল্লেখ করবেন এখানে বলছেন আল মুরাদ বিল মুসান্নাফাত ফিল আহাদিস মশহুরা মশহুর হাদিস সম্পর্কে যে লিখনি উদ্দেশ্য করা হয়েছে তা হচ্ছে হেয়াল আহাদিস মশহুর আল্লাহ আলসান্না ওই সব হাদিসগুলি যেগুলি প্রসিদ্ধ মানুষের জবানে মানুষের মুখে মুখে মশহুর লেসানো জমা হচ্ছে জমা হচ্ছে বহু বচন হচ্ছে আলসেনা ওয়াল্লাইসাতিল মশুরাত ইস্তেলাহান মহাদিসিনের পরিভাষায় মশুর হাদিসকে উদ্দেশ্য করা হয়নি যে মহাদিসিনের ভাষায় মশুর হাদিস যেগুলি প্রত্যেক স্তরে তিন তিনজন করে বর্ণনাকারী ওগুলি অমুক অমুক কিতাবে পাবেন এটা উদ্দেশ্য করা হয়নি কারণ যে তাদের ভাষায় যেগুলি মশহুর তাদের পরিভাষায় যেগুলি মশহুর তার উপর বিশেষ কোনো লিখনি তার লেখেননি লেআনাহু কারণ লামি আল্লাফিল ওলামা ওলামারা লিখেননি কোতবান এমন কোন কিতাব ফিজামিল আহাদিস মশুরা হাদিস সংকলন করার ক্ষেত্রে তাদের পরিভাষায় অমিন হাজিহিল মোসান্নফাত এই যে লিখনিগুলি লিখা হয়েছে কিতাবগুলি লিখা হয়েছে মোসান্নফাত মানে হচ্ছে কিতাব লিখনি লিখা হয়েছে তার কয়েকটি নিম্নে উল্লেখ করা হইল আলিফ ক আল মাকাসেদুল হাসানা একটি কিতাবের নাম হচ্ছে আল মাকাসেদুল হাসানা সংক্ষেপে এটির নাম কিন্তু বড় নাম হচ্ছে তার সাথে ফি মাস তাহারা আলাল আলসেনা যা মানুষের জবানে মশহুর প্রসিদ্ধ এর ওপর হাদিস এমাম সাখাবির এমাম সাখাবির লিখা দ্বিতীয় কিতাব বা খ কাশফুল খেফা ও মজিলুল ইলবাস কিতাবের নাম হিমাস তাহারা মিনাল হাদিস আলা আলসেনা তিন্নাস মানুষের জবানে যেসব হাদিসগুলি মশহুর প্রসিদ্ধ হয়েছে সেসব হাদিস সম্পর্কে এমাম আজলুনির আজলুনি জিম মানে গ তিন নম্বর কিতাব তামিজ উত্তাইব মিনাল খাবিস ভালোকে মন্দ থেকে পৃথক করা এই হাদিসের কিতাবের নামের অর্থ ফিমা ইয়াদুর আলা আল সেনাতিনাস মিনাল হাদিস যা মানুষের জবানে যেসব হাদিস প্রসিদ্ধ হয়ে রয়েছে মানুষের জবানে বারবার করে ফিরে আসে ফিমা ইয়াদুর আলা আল সেনাতিনাস মানুষের জবানে যা ফিরে আসে মিনাল হাদিস যেসব হাদিস লে ইবনু দাইবা আশাইবানী এবনুদ্দাইবা সাহেবানির লিখা এই কিতাব এই তিনটি কিতাব লিখা হয়েছে যেগুলি হাদিস মানুষের মাঝে মশুর রয়েছে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সেই হাদিসগুলিকে সংকলন করা হয়েছে তার মধ্যে সহিও আছে হ্যাঁ হাসানও আছে জয়ীফও আছে আর মজু জালও আছে সাল্লাহ নবীনা মোহাম্মদ আলহি ওসাহাবি আজমাই